জাবির ইবনু আবদুল্লাহ আল আনসারি রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমাদের মধ্যে একজনের পুত্র জন্মে সে তার নাম রাখল কাসিম তখন আনসারগণ বললেন আমরা তোমাকে আবুল কাসিম কুনিয়াত ব্যবহার করতে দিব না এবং এর দ্বারা তোমার চক্ষু শীতল করব না সে ব্যক্তি নাবী সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল হে আল্লাহ রসুল আমার একটি পুত্র জন্মেছে আমি তার নাম রেখেছি কাসিম তখন আনসারগণ বললেন আমরা তোমাকে আবুল কাসিম কুনিয়াত ব্যবহার করতে দিব না এবং এর দ্বারা তোমার চক্ষু শীতল করব না নাবি সাল্লাহ সাল্লাম বললেন আনসারগণ ঠিকই বলেছে তোমরা আমার নামে নাম রাখো কিন্তু কুনিয়াতের মতো কুনিয়াত ব্যবহার করো না কেননা আমি তো কাসিম অর্থাৎ বন্টনকারী